রমজান মাস মুমিনের জন্য বড় আমার রমজান মাস মুমিনের জন্য সেরা রহমান রমজান মাস মুমিনের জন্য বড় আমার রমজান মাস মুমিনের জন্য সেরা রহমান সঠিকভাবে রোজা পড়লে পালো সঠিকভাবে করলে পালন প্রভুর প্রতিশ্রুতি দেবে জান্নাত রমজান মাস মুমিনের জন্য বড় নিয়ামত রমজান মাস মুমিনের জন্য সেরা রহমত হাতের রোজা করো পালন পালন করো রোজা মনে অশ্লীল কথা মুখে বলো না প্রভুকে ডাকো প্রতি প্রতিক্ষণে হাতে রোজা করো পালন পালন করো রোজা মনে অশ্লীল কথা মুখে বলো না প্রভুকে ডাকো প্রতিক্ষণে একটি রোজার দাম অনেক বেশি একটি রোজার দাম অনেক বেশি গোপনে কবুলে করো ফরিয়া রমজান মাস মুমিনের জন্য বড় নিয়ামা রমজান মাস মুমিনের জন্য সেরা রহমা সঠিকভাবে রোজা করলে পালো সঠিকভাবে রোজা করলে পালো প্রভুর প্রতিশ্রুতি দেবে জান্নাত রমজান মাস মুমিনের জন্য বড় নিয়ামত রমজান মাস মুমিনের জন্য সেরা রহমত বেশি বেশি কোরআন পড়ো থাকো গিব থেকে দূরে অশ্লীল দৃষ্টিতে চোখ দিও না মুমিন হবার শপথে বেশি বেশি কোরআন পড়ো থাকো গিব থেকে দূরে অশ্লীল দৃষ্টিতে চোখ দিও না মুমিন হবার শপথে অশ্রু ঝরাও তুমি বেশি বেশি অশ্রু ঝরাও তুমি বেশি বেশি গোপনে কবুলে করো ফরিয়া রমজান মাস মুমিনের জন্য বড় নেয়ামত রমজান মাস মুমিনের জন্য সেরা রহমা রমজান মাস মুমিনের জন্য বড় নিয়ামা রমজান মাস মুমিনের জন্য সেরা রহমা সঠিকভাবে রোজা করলে পালো সঠিকভাবে রোজা করলে পালো প্রভুর প্রতিশ্রুতি দিবে জান্নাত রমজান মাস মুমিনের জন্য বড় নেয়ামা রমজান মাস মুমিনের জন্য সেরা রহমা রমজান মাস মুমিনের জন্য বড় নেয়ামা রমজান মাস মুমিনের জন্য